সপ্তম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আজ রবিবার সতেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চৌঠা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারীরও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন থাকলে একটু না একটু কালো দাগ গায়ে লাগবে দেখছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পড়ে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব তারপর নিজ মূর্তি আবার রজতম সত্যগুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয় তান্ত্রিক ভক্ত পরমহংসের কি পাপ পুণ্যবোধ থাকে শ্রীরামকৃষ্ণ কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরও বললে তোমার দলটল থাকবে না কেশব বললে তবে থাক মহাশয় পাপ পুণ্য কি জানো পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন তিনিই কুমতি দেন তিতো মিঠে ফল কি নেই কোনো গাছে মিষ্ট ফল কোনো গাছে তিতো বা টক ফল তিনি মিষ্ট আম গাছও করেছেন আর টক আমড়া গাছও করেছেন তান্ত্রিক ভক্ত আজ্ঞা হাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেখে এ সব তাঁর মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপপুণ্য সব বড় দূরের কথা সে অবস্থায় দলটল থাকে না তান্ত্রিক ভক্ত তবে কর্মফল আছে শ্রীরামকৃষ্ণ তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে ঝাল লাগবে না এ সব তাঁর লীলা খেলা তান্ত্রিক ভক্ত আমাদের উপায় কি কর্মের ফল তো আছে শ্রীরামকৃষ্ণ থাকলেই বা তার ভক্তের আলাদা কথা এই বলিয়া গান গাইতেছেন মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফল তো সোনা কালী নামে দাউড়ে বেড়া ফসলে তছরূপ হবে না সে যে কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দেনা একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নেনা আবার গান গাইতেছেন সমন আসবার পথ ঘুচেছে আমার মনের ছন্দ ঘুচে গেছে ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিবচৌকি রয়েছে এক খুঁটিতে ঘর রয়েছে তিন রজ্জুতে বাঁধা আছে সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক শিব হবে যখন হরি নামে কালী নামে রাম নামে চক্ষে জল আসে তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই কর্ম ত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না ঠাকুর আবার গান গাহিতেছেন ভাবিলে ভাবের উদয় হয় যেমনি ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুধারদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় ঠাকুর আবার গান গাহিতেছেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায় কালী কালী বলে আমার অজপা যদি ফুরায় তাঁতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না তান্ত্রিক ভক্ত আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে শ্রীরামকৃষ্ণ বিদ্যার আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকে বজ্জাত আমি চলে যায় হাস্য তান্ত্রিক ভক্ত আজ্ঞা আমাদের অনেক সংশয় চলে গেল শ্রীরামকৃষ্ণ আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহভঞ্জন হয় ভক্তির তম আনো বলো কি রাম বলেছি কালী বলেছি আমার আবার বন্ধন আমার আবার কর্মফল ঠাকুর আবার গান গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাসিগ ব্রাহ্মণ হত্যা হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলেক ওমা ব্রহ্মপদ নিতে পারি শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন ওহি রাম ঘাট ঘাট মেলেটা কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দিই এমনই গুরুবাক্যে বিশ্বাস হাবাতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না শুদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায় অনিমাদি সিদ্ধি এসব কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না একটু শক্তি বাড়তে পারে তান্ত্রিক ভক্ত আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না শ্রীরামকৃষ্ণ সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন বলিতেছেন ভক্তি সার ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই মা সব জানে বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে